بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم شموخا صبورا عنيف وليلا حكيما وذربا لطيف سآتي شموخا صبورا عنيف وليلا حكيما ودربا لطيف سآتي شموخا صبورا عنيف وليلا حكيما ودربا لطيف سآتي الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি বিগত পর্বে আমরা জামাহবদ্ধতার গুরুত্ব ও অপরিহার্যতা নিয়ে কিঞ্চিত আলোচনা করেছিলাম আর কেউ যখন কোনো জামার অংশ হয়ে যায় তখন অনিবার্যভাবেই তার উপর সেই জামার নেতৃত্বের নির্দেশ শ্রবণ ও তা আনুগত্য করা আবশ্যক হয়ে পড়ে কেননা নেতৃত্বের নীতিতে আবদ্ধ হওয়া ছাড়া জামা কার্যকরভাবে প্রতিষ্ঠিত হতে পারে না আমিরুল মিনিন হজরত মামর রদিয়াল্লাহ আনহু বলেন লা ইসলাম বিলা জামাহা ওয়ালা জামাহাতা বিলা ইমামা জামাহ ছাড়া ইসলাম নেই নেতৃত্ব ছাড়া জামাহ নেই কাউকে প্রধান বা কর্তৃত্বশীল মেনে নিয়ে তারই অধীনে সমবেত হওয়া এটা মানবজাতির সুষ্ঠু ব্যবস্থাপনার অন্যতম নীতি বরং বলতে গেলে এটাই আল্লাহ সুবাহানহুয়া তালার নীতিগত ব্যবস্থাপনা যা শুধু মানুষ নয় বরং পশু পাখি এমনকি মৎস্যকুল পর্যন্ত বিস্তৃত যদি আপনি গবাদি পশুর পালের দিকে একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে এরা সকলেই একজনকে অনুসরণ করে পিছু পিছু চলছে যদি আকাশের উড়ন্ত পক্ষীকুল ও পানির নিচের মৎস্যকুলের প্রতি চোখ মেলে তাকান তবে দেখতে পাবেন যে এরা সকলেই আল্লাহর ব্যবস্থাপনায় বাগবাগ হয়ে দল বেঁধে ছুটছে ছোট ছোট মাছি পিঁপড়া পর্যন্ত কথা বোঝে যে নেতৃত্বের চারপাশে আবদ্ধ হওয়া ছাড়া নিজেদের ঐক্য যেমন ধরে রাখা যাবে না তেমনই এর অনুপস্থিতিতে নিজেদের অস্তিত্ব ও নাম নিশানাও খুঁজে পাওয়া যাবে না নিঃসন্দেহে এটি আল্লাহ সুবাহানহ তা আলারই প্রজ্ঞাময় ও নিখুঁত ব্যবস্থাপনার ফলাফল এ থেকে সহজেই বুঝে আসে জামাহবদ্ধতা তখনই কার্যকর হবে যখন তা এক আমিরের অধীনে একজন বিধিনিষেধদাতার দিক নির্দেশনায় পরিচালিত হবে এমনকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন এই ভূপৃষ্ঠে যত মানুষ রয়েছে প্রত্যেকের কোনো না কোনো বিধিনিষেধ রয়েছে এবং বিধিনিষেধদাতাও অবশ্যই রয়েছে এমনকি সে নির্জনে বসবাস করলেও তখন সে নিজেকে নিজে বিধিনিষেধ করবে হয়তো সৎ কাজের নয়তো অসৎকর্মের যেমন আল্লাহ তালা বলছেন ইন্না নফসাল আম্মা রতম বিশ্ব নিঃসন্দেহে মানব মন সর্বদা মন্দ কর্মপ্রবণ আর বনি আদম একসাথে মিলেমিশে থাকা ছাড়া জীবন যাপন করতে পারে না সুতরাং যখন দুই বা ততোধিক লোকের সমাগম হবে তখন সেখানে অবশ্যই পারস্পরিক বিধিনিষেধের প্রয়োজন হবে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন লাহিল্লুলিসালাফি সাফারিন ইল্লা আম্মারু আলাইহিম আহাদাহুম তিনজন একসাথে সফর করলে একজনকে আমির নিযুক্ত করা ছাড়া তাদের জন্য থাকা বৈধ হবে না এ হাদিসে দুনিয়াবি সফর ইত্যাদিতে আমির নিযুক্ত করা ছাড়া থাকতে নিষেধ করা হয়েছে দুনিয়াবি সফরের ক্ষেত্রে যদি শরীয়ত এমনই নির্দেশ দেয় তাহলে দিনই সফর বা ধর্মীয় কর্মক্ষেত্রে তা কতটা জরুরি যেমন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বিশেষত দাওয়াহ ইয়াদার জিহাদ ফি সাবিল্লাহ ও আল্লাহর রাহে কাজ করা ইত্যাদি আমিরের আনুগত্যের গুরুত্ব ও আবশ্যকীয়তা নেতৃত্ব তখনই সাফল্যমণ্ডিত হবে যখন পুঙ্খানুপুঙ্খ তার আনুগত্য করা হবে কেননা যখন আনুগত্যই না থাকবে তখন এই নেতৃত্ব দিয়ে কি বা ফায়দা হজরত অমর রদিয়াল্লাহ আনহু বলেন লা ইসলাম বিলা জামা ওয়ালা জামা বিলা ইমামা ওয়ালা ইমামা বিলা তা জামাহ ছাড়া ইসলাম নেই নেতৃত্ববিহীন জামাহ নেই আনুগত্যবিহীন নেতৃত্বও নেই সম্মানিত উপস্থিতি নিম্নের হাদিসটি লক্ষ্য করলে আপনাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে যে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমিরের আনুগত্যকে কেমন গুরুত্বের সাথে বিবেচনা করতেন প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন মান আত আমিরি ফকদ আত আনি ওমান আস আমিরি ফকদ আস আনি যে আমার নিযুক্ত আমিরের আনুগত্য করল সে আমারই আনুগত্য করল আর যে আমার নিযুক্ত আমিরের অবাধ্য হল সে আমারই অবাধ্য হল রসম সাল্লাহ আলী ওসাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ও সমরকুশলী চিন্তাগত সূক্ষ্মদর্শিতা ও বিস্তৃত দৃষ্টি বলে তিনি জানতেন যে রাষ্ট্র পরিচালনা ও বিজয়াভিযানে আমির ও নেতার আনুগত্য কতখানি জরুরি উম্মাহ যেন শান্তি শৃঙ্খলা ও বিজয় সাহায্যের এই বিরাট উপাদানকে ক্ষুদ্র দৃষ্টিতে না দেখে তাই তিনি একজন আমিরের আনুগত্যকে খুদ নিজের আনুগত্য বলে সাব্যস্ত করলেন যার দ্বারা বোঝা যায় একজন আদর্শ মুমিন যে রাসুলের ভালোবাসায় উৎসর্গ থাকে তার পক্ষে সম্ভব নয় রাসুলের নিযুক্ত আমিরের আদেশকে পাশ কাটিয়ে চলা তিনি যে কাজ দেন তা যথাযথ সম্পাদন না করা এতে মূলত আমিরের আদেশ নয় খুদ রাসুলের আদেশকে ছুটো ও গুরুত্বহীন মনে করা হলো নাউদুবিল্লা তদুপরি দায়িত্বশীলদের আদেশ শ্রবণ ও আনুগত্য কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং ইসলামী শরিয়ায় আমিরের আনুগত্য আবশ্যকীয় একটি বিষয় কোরআন থেকে প্রমাণ আল্লাহ তালা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর আমরি মিনকুম হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূল ও তোমাদের মধ্যকার দায়িত্বশীলদের অনুসরণ করো এ আয়াতে আল্লাহ তাআলা রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ও নিজেদের মধ্যকার দায়িত্বশীলদের আনুগত্যকে বাধ্যতামূলক করা হয়েছে আনুগত্যকে আরবি ভাষায় আত্মা বলে অত্তাআতু ইমতিসালু আমরিন ওয়ানাহিন আর তোয়াতুন শব্দের অর্থ হল আদেশ নিষেধ যথাযথভাবে মান্য করা হাফেজ ইবনা হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন আত্মাআতু হিয়াল ইতিয়ানু বিল মামুরি বিহি ওয়াল ইন্তিহা ও আনিল মানহিয়ান আন আনুগত্য বলা হয় যা করতে আদেশ করা হয় তা আদায় করা আর যা করতে নিষেধ করা হয় তা হতে বিরত থাকা সুতরাং আয়াতের অর্থ দাঁড়ায় হে মোমিনগণ আল্লাহ রসুল ও তোমাদের মধ্যকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ তোমাদেরকে যা করতে বলে তা তোমরা সম্পাদন করো অনুরূপভাবে তারা তোমাদেরকে যা করতে নিষেধ করে তোমরা তা থেকে সম্পূর্ণ বিরত থাকো আল্লাহর আনুগত্য আল্লাহ তাল্লার আনুগত্য যে আবশ্যক এতে কোনো এখতিরাফ নেই কেননা আল্লাহ তালে মানুষকে সৃষ্টি করেছেন অতএব মানুষের উপর আল্লাহ তাল্লার এটাই হক যে তাদের উপর তারই বিধান কার্যকর হবে এবং তাদের জন্য তারই আনুগত্য অপরিহার্য হবে আল্লাহ তালা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াহবুদু ইলাহাম ওয়াহিদা তাদের প্রতি আদেশ কেবল এটাই ছিল যে তারা শুধু একক উপাস্যেরই আনুগত্য করবে অর্থাৎ বিধান একমাত্র তারই মানবে তিনি যা আদেশ করেন তাই যথাযথ সম্পাদন করবে আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরতই থাকবে সর্বোপরি আল্লাহ তালার আনুগত্যকে নিজেদের উপর আবশ্যক করে নেবে রাসুলের আনুগত্য আয়াতটি থেকে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের আনুগত্য করা আবশ্যক হওয়ার বিষয়টিও বুঝে আসে কেননা আল্লাহ সুবাহানহুমা তাল্লার নীতি এই যে তিনি নাবি রাসুলদের পাঠিয়ে থাকেন যাতে মানবকুল আল্লাহর নির্দেশে তাদের অনুসরণ করে চলে পবিত্র কোরআনের সুরাই নিসাই আল্লাহ তালা বলেন ওয়ামা আরসাল্লামির রসুলিন ইল্লা আবি ইদনিল্লা আমি যে রাসুলই প্রেরণ করেছি তা কেবল এই উদ্দেশ্যে যে আল্লাহর ইচ্ছাই তাদের অনুসরণ করা হবে এই আয়াতে আল্লাহ সুবাহান হুয়া তালা আম্বিয়া সালামের আনুগত্যের উপরিহার্যতা বয়ন করেছেন আল্লাহ সুবাহান হুয়া তালা যখন কোনো রাসুলকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠান তখন এই উদ্দেশ্যেই পাঠান যে বান্দারা আল্লাহর নির্দেশ মতে তাদের অনুসরণ করে চলবে তাই রাসুল সাল্লাহ আলী আসসালামের অনুসরণও আবশ্যক ইহকাল ও পরকালের হেদায়ত ও কল্যাণ কেবল তার আনুগত্যের মাধ্যমেই সম্ভব ওয়াইং তো তেউ হতাহতাদু যদি তার কথা মতো চলো তবে হেদায়ত পাবে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের আনুগত্যের এই আবশ্যকীয়তা আল্লাহ তালার পক্ষ হতে নির্ধারিত এজন্যই আল্লাহ তালা মুমিনদের নির্দেশ দিচ্ছেন ও আতুই আর রাসুল এবং অনুসরণ করো রাসুলের প্রকারান্তরে এটি আল্লাহ তাল্লাহারই অনুসরণ কারণ রাসুলের অনুসরণ তো আল্লাহরই নির্দেশ নির্মুক্ত আয়াত হাদিস থেকেও বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ তালা বলেন মাইয়ুতির রসুল ফকদ আত আল্লাহ যে রাসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করলো সাহেব বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আত আনি ফকদ আত আল্লাহ ওয়ামান আনি ফকদ আসল্ল যে আমার আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল আর যে আমার অবাধ্য হল সে আল্লাহরই অবাধ্য হল আমির বা দায়িত্বশীলদের আনুগত্য উল্লেখিত আয়াত থেকে আমরা আরও জানতে পারলাম যে নিজেদের মধ্যকার আমির ও দায়িত্বশীলদের আনুগত্য ফরজ কেননা আল্লাহ তালা বলেছেন ওয়াউলিল আমরি মিঙ্কুম এবং আনুগত্য করো নিজেদের মধ্যকার দায়িত্বশীলদের ওলামাই কেরামের ঐক্য মতে আমিরের আনুগত্য মামুর বা তার অধীনস্থদের জন্য আবশ্যক এটি ইসলামের মূলনীতিসমূহের একটি ইসলামে তদসংশ্লিষ্ট বিষয়াবলীর কারণে আমিরের আনুগত্যের বিরাট গুরুত্ব রয়েছে এর মাধ্যমে যেভাবে সমাজ ও রাষ্ট্রের বা দলের শান্তি শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখা যায় তেমনি সম্ভবপর হয় সমাজ ও রাষ্ট্রে দিন তথা দিন প্রতিষ্ঠা ও দুনিয়ার রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্যের পরিপূর্ণতা দানের অর্জন হয় জিহাদি সেনাদল ও সংগঠনের নুসরাত ও বিজয় সম্ভব হয় যে কোনো ধর্মীয় সংগঠনের নিজেদের পরিকল্পনা ও এজেন্ডা বাস্তবায়নের তাই দায়িত্বশীলদের আদেশ নিষেধ মান্য করা অন্যতম আবশ্যকীয় বিধান যা আল্লাহ সুবাহানা হুয়া আলা মুমিনদের জন্য আবশ্যক করেছেন আর কেনই বা আবশ্যক হবে না অথচ এটি যে কোনো জিহাদি সংগঠনের টিকে থাকার মূলধন ও মূল ভিত্তি বাস্তবে তো নেতৃত্বের চারপাশে আবদ্ধ হওয়া ছাড়া এবং আমির ও মামুরদের মধ্যকার শ্রবণ ও আনুগত্যের এই মাধুর্যপূর্ণ নীতি ছাড়া জিহাদ ফি সাবিরিলে কাজ করবে এমন কোনো সংগঠন তো দাঁড়াতেই পারে না হাদিস থেকে প্রমাণ রাসুল্লাহ আরবি সাল আলী হোসাল্লাম ইরশাদ করেন আল আল মার ইল মুসলিম আসাম আতুফিমা আহাব্বা ওয়া কারিহা মা আলম ইউমার বিমাহসিয়া মুসলিম মাত্রই তার জন্য আবশ্যক ইচ্ছায় অনিচ্ছায় আমিরের নির্দেশ শ্রবণ করা ও আনুগত্য করা যতক্ষণ না শরীয়তের খেলাফ কোনো নির্দেশ না আসে গুনাহ বা অবাধ্যতার নির্দেশ ব্যতী রেখে অন্যান্য বিষয়ে শ্রবণ ও আনুগত্যের আবশ্যকীয়তার ব্যাপারে এ হাদিস স্পষ্ট দলিল সম্মানিত উপস্থিতি আদেশদাতা খলিফা শাসক বিচারক অথবা জিহাদি সেনাদলের আমির বা কমান্ডার অথবা তানজিমের উপরস্থ জিম্মাদার থেকে শুরু করে নিম্নমানের মাসুল ভাই যেই হোক প্রত্যেকের আনুগত্য আবশ্যক কারণ সকলেই সরি বিধান মতে স্থানে দায়িত্বশীল ও জিম্মাদার সুরাই নিসার উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় ফাওয়ায়দ উসমানিতে বলা হয়েছে হাকিম ইসলাম বা আদেশদাতা চাই তিনি শাসক হন অথবা তার প্রাদেশিক গভর্নর কিংবা হন বিচারক বা সেনাপ্রধান এবং যে কেউ কোনো দায়িত্বে নিযুক্ত হবে তাদের সবারই নির্দেশনা মানা ফরজ যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ ও রাসুলের বিপরীত হুকুম না দেয় একই কথা আল্লামা শওকানি রাহিমাহুল্লাহ লিখেছেন তিনি বলেন ওয়াউলুল আমরি হুমুল আইম্মাত ওয়াসালাতিন ওয়াল কুদাতু ওয়াকুল্লু মানলাহু ওয়েলায়তুন শারঈয়াতুন লা ভিলায়াতুন তাগুতিয়া ওয়াল মুরাদু তাআতুহুম ফিমা ইয়ামুরুনা বিহি ওয়া ইয়ানহাউনা আনহু মা লাম তাকুন মাসিয়াতান উলুল আমর বলতে খলিফা ক্ষমতাসীন শাসক বিচারক এবং তাগতি শাসন ব্যবস্থার পরিবর্তে যারা শরীর শাসন ব্যবস্থার আলোকে কর্তৃত্বশীল তারাই উদ্দেশ্য এর দ্বারা উদ্দেশ্য হল শরীয়তের খেলাফ না হলে তারা যা করতে আদেশ করবেন ও যা থেকে নিষেধ করবেন তাতে তাদের কথা মেনে নেওয়া আয়াত ও হাদিস ও মুফাসিরিনে কেরামের বক্তব্যের আলোকে প্রতিভাত হয় যে জামার মধ্যে যারা আমাদের আমির বা মাসুল থাকবেন আমাদের জন্য তাদের আদেশ নিষেধ শিরুধার্য এর বিরুদ্ধাচরণ বা অবহেলা শরিয়ার সীমালঙ্ঘন একজন আদর্শ মুমিন যে মনে প্রাণে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণের ঘোষণা দেয় তার জন্য কখনো কাম্য নয় শান্তি শৃঙ্খলা বিজয় ও এ মহান উপাদানকে ক্ষুদ্র চোখে দেখা সামনে আমরা আনুগত্যের কিছু চিত্র ও সীমারেখা নিয়ে সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে শ্রবণ ও আনুগত্যের নীতিতে আমৃত্যু আবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন